ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী মার হাবা মার হাবা বলে উঠল গেয়ে গান পশু পাখি বৃক্ষলতা নিখিল আসমান লাঞ্ছিত আর নির্যাতিতের ফুটল মুখে হাসি বাজল যেন মরুর বুকে সাম্য মৈত্রীর বাসি মার হাবা মার হাবা বলে উঠল গে গান পশু পাখি বৃক্ষলতা নিখিল আসমান লাঞ্ছিত আর নির্যাতিতের ফুটল মুখে হাসি বাজল যেন মরুর বুকে সাম্য মৈত্রীর বাসি শুষ্ক মরুর বুক থেকে ওই ফাঁসল সুরভি শুষ্ক মরুর বুক থেকে ওই ভাসল সুরভি ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী এলেন ধরায় মুক্তি নিয়ে পিয়ারা নবী ঈদ মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী দূর আকাশের বুক থেকে অন্ধকার গেল সরে আলোর মিছিল আসলো ধেয়ে এই পৃথিবী জুড়ে পালিয়ে গেল ভুল মতবাদ মূর্তি পূজারি হলো সত্য ন্যায় প্রতিষ্ঠা খোদার খোদাই সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী